নাফি রহমতুল্লা আলাহি হতে বর্ণিত ইবনু উমর রদিল্লাহ তালাহু কখনও কারো ওসিয়াত প্রত্যাখ্যান করেননি ইবনু শিরিন রহমতুল্লা আলহি এর নিকট ইয়াতিমের মাল সম্পর্কে সবচেয়ে প্রিয় বিষয় ছিল অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের একত্রিত হওয়া যাতে তারা তার কল্যাণের কথা বিবেচনা করে তাউস রহমতুল্লা আলহি এর নিকট ইয়াতিমের ব্যাপারে কিছু জিজ্ঞেস করা হলে তিনি পাঠ করতেন আল্লাহ জানেন কে হিতকারী আর কে অনিষ্টকারী সুরা আল বাকারা আয়াত নম্বর দুশো বিশ আতার রহমতুল্লা আলহি বলেন ইয়াতিম ছোট হোক কিংবা বড় অভিভাবক তার অংশ থেকে প্রত্যেকের জন্য পরিমাণ মতো ব্যয় করতে পারবে